শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে চলে আরো কত অনাচার জেলখানাতে যাইনি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো একে সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার বন্দি মানুষ বিক্রি করে টাকা নেই সোবেদার সুপারেন্টেন্ট রাখে না খবর জানে না কিছু তাহার বন্দি মানুষ বিক্রি করে টাকা নেই সোবেদার সুপারেন্টেন্ট রাখে না খবর জানে না কিছু তাহার খোদা ভীতি আজ নাই কি তাদের কেন নাই সুবিচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার এক এক জনকে বেচা কেনা হয় পাঁচ শত টাকা হার জালিম শাসক পাষণ্ডদের নাই কি ভয় খুদার এক এক জনকে বেচা কেনা হয় পাঁচ শত টাকা হার জালিম শাসক পাষণ্ডদের নাই কি ভয় খুদার মানুষের কাছে চাই না বিচার চাই বিচার আল্লাহর জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিল জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার কিনে নেয় যারা পাঁচশো টাকায় জোরে নেয় পাঁচ হাজার সিটি দেবে না না দিলে টাকা বকা দিবে বারে বার কিনে নেয় যারা পাঁচশো টাকায় জোরে নেয় পাঁচ হাজার সিটি দেবে না না দিলে টাকা বকা দিবে বারে বার আমার কম্বল আমাকে দেয় না যা দিয়েছে সরকার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলে সে কি কারবার স্বজন হারা বন্দি মানুষ কেঁদে বলে বারে বার বন্দি হয়েছি বলে কি আমরা চালাবে অত্যাচার স্বজন হারা বন্দি মানুষ কেঁদে বলে বারে বার বন্দি হয়েছি বলে কি আমরা চালাবে অত্যাচার স্বজাতির কাছে বলে গেছি সব করতার প্রতিকার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত নাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো একে সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার মানুষকে তারা বিক্রয় করে গরু নাকি তারা সার জাহিলি যুগের সেই প্রথা চলে আরো কত অনাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার শোনো শোনো দেশবাসী সবে আজ শোনো এক সমাচার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার জেলখানাতে জাহিলি যুগের চলেছে কি কারবার